আমরা তো এক আলোর কাফেলা সত্য পথের পথিক আমরা তো এক আলোর কাফেলা সত্য পথের পথি আমরা তো এক আলোর কাফেলা সত্য পথের পথিক ভয় বাধা দূরে ঠেলে বাতিলকে পিছে ফেলে ভয় বাধা দূরে ঠেলে বাতিলকে পিছে ফেলে আমরা চলি নির্ভী আমরা তো এক আলোর কাফেলা সত্য পথের পথি আমরা তো এক আলোর কাফেলা সত্য পথের পথি আমাদের ঠিকানা পথ মেঘনা সুরমা যমুনার তীর আমাদের সাথে আছে অমর খালিদার আলীর মতো শতবীর আমাদের ঠিকানা পদ্মা মেঘনা সুরমা যমুনার তীর আমাদের সাথে আছে অমর খালিদার আলীর মতো শতবীর ইমানের দীপ্ত দীপ্তিতে মঞ্জিলে মকসুদে ইমানের দীপ্তিতে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাব ঠিক ঠিক আমরা তো এক আলোর কাফেলা সত্য পথের পথি আমরা তো এক আলোর কাফেলা সত্য পথের পথি ভয় বাধা দূরে ঠেলে বাতিলকে পিছে ফেলে ভয় বাধা দূরে ঠেলে বাতিলকে পিছে ফেলে আমরা চলি নির্ভি আমরা তো এক কা কাফেলা সত্য পথের পথি আমরা তো এক কা কাফেলা সত্য পথের পথি কুরানের পথ ধরে আমরা চলেছি আমাদের নেই কোনো ভয় আল্লাহকে সপেছি আমাদের জীবন মরণেও নেই পরাজয় কুরানের পথ ধরে আমরা চলেছি আমাদের নেই কোনো ভয় আল্লাহকে সপেছি আমাদের জীবন মরণেও নেই পরাজয় রাসুলের পথ ধরে মঞ্জিলে মকসুদে রাসুলের পথ ধরে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাব ঠিক ঠিক আমরা তো কালোর কাফেলা সত্য পথের পথি আমরা তো কালোর কাফেলা সত্য পথের পথি ভয় বাধা দূরে ঠেলে বাতিলকে পিছে ফেলে ভয় বাধা দূরে ঠেলে বাতিলকে পিছে ফেলে আমরা চলি নির্ভি আমরা তো কালোর কাফেলা সত্য পথের পথি আমরা তো কালোর আলোর কাফেলা সত্য পথের পথের আমরা তো এক আলোরা তো এক ছোট পথের ছোট পথের পথের